সম্মানিত উপস্থিতি শুধু মসজিদে যাতায়াত করা মসজিদের সাথে অন্তর জুড়ে রাখার ফজিলতি নয় মসজিদ তৈরি করার ফজিলত সে বাহিনী এবং অপরিসীম রাসুল সাল্লাহ বলছেন মান আলিল্লাহ মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল হাদিসটা আমরা সবাই জানি মোটামুটি যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু তাআলার জন্য মসজিদ তৈরি করলো অন্য রেওয়ায়াতে এটা হলো সঠিক রেওয়ায়ত সাহি বুখারি অন্য রেওয়ায়তে আছে ওই মসজিদটা যদি একটা পাখির বাসার সমানও হয় অন্য রেওয়ায়তে যে একজন ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ তৈরি করলো মসজিদটা যদি একটা পাখির বাসার সমান হয় বানাল্লাহ আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে মসজিদ নির্মাণের ফজিলত রাসুল সাল্লাহ আলী একটা হাদিসে স্পষ্ট করে বলেছেন মিন মানুষের মৃত্যুর পর মানুষের আমল নামায় যে নেকিগুলো বাড়তে থাকবে মরার পরে মরে গেছে এখন তো আমল করার কোনো উপায় নাই টাইম ওভার হয়ে গেছে যার সময় ছিল সেই সময় শেষ হয়ে গেছে এখন তো আর আমল করার কোনো উপায় নাই তারপরেও এমন কিছু আমল আছে যে আমলগুলোর নেকি তার আমল নামায় মৃত্যুর উপরেও বাড়তে থাকবে সৎ সন্তান এমন বিদ্যা যা মানুষকে শিখিয়ে গেছে সাদাকায় জারিয়া ওই সাদাকায় জারিয়ার মধ্যে এক হাদিসে রসুল্লাহ আলী আসাল্লাম স্পষ্ট করে বলেছেন স্পষ্ট করে আও মসজিদান বানাহু এমন মসজিদ যে মসজিদকে সে নিজে তৈরি করে গেছে সেই মসজিদে যত মানুষ সালাত আদায় করবে ওই মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট থাকবে তাদের সকলের নেকি সে কবরে বসে পেতে থাকবে মৃত্যুর পরেও আও মসজিদান বানাহু এমন মসজিদ যা সে নির্মাণ করে গেছে এখানে একটা প্রশ্ন যে মসজিদ নির্মাণের এই ফজিলত কি শুধু যে ব্যক্তির টাকা দিচ্ছে সেই পাবে না যারা রাজমিস্ত্রি রাজমিস্ত্রি রড মিস্ত্রি কারেন্ট মিস্ত্রি যারা মসজিদের জন্য কাজ করতেছে তারাও পাবে আসল কাজ কিন্তু তারাই করতেছে নির্মাণ করা বলতে যেটা বোঝায় বানা নির্মাণ করা বলতে যেটা বোঝায় সেটা তো ইট রড সিমেন্ট দিয়ে নির্মাণ করা আমি আপনি তো টাকা দিয়ে বসে আছি আমি আপনাকে নির্মাণ করি না কথা কি বুঝেননি তা আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ের ওস্তাদ শেখ আইমান আর রহাইলি এই প্রশ্নের জবাবে বলেছিলেন যে প্রত্যেক যারা মসজিদের সাথে সংশ্লিষ্ট একটা ইট একটা পাথর একটা রড কারেন্ট মিস্ত্রি এই টিস্যুটাও যদি একজন দিয়ে থাকে প্রত্যেক মসজিদের সাথে যারা সংশ্লিষ্ট তাতে যে যেভাবে সহযোগিতা করবে ওই সহযোগিতা করার সময় যদি হাদিস নিয়তে রাখে নিয়তে যদি আল্লাহর সন্তুষ্টি রাখে একজন রাজমিস্ত্রি মসজিদ নির্মাণের সময় যদি নেকির আশায় নির্মাণ করে আল্লাহর সন্তুষ্টির আশায় নির্মাণ করে তাহলে সেও এই হাদিসের ফজিলত পাবে ইনশাআল্লাহ আল্লাহ সুখান তালার দয়ার অভাব নাই ভিত্তি শুধু নিয়তের উপর আপনি মসজিদে কাজ করতেছেন টাকার জন্য না আপনার মূল উদ্দেশ্য মসজিদের কাজ করে দিই ভালোভাবে কাজ করতেছেন টাকার বাইরেও কাজ করে দিচ্ছেন যদিও টাকা নিচ্ছেন তারপরেও আপনার মূল উদ্দেশ্য কি আল্লাহর একটা ঘর তৈরি হচ্ছে সেই ঘর তৈরিতে আপনি সার্বিকভাবে সহযোগিতা করছেন অন্তরের অন্তরস্থল থেকে মনে প্রাণে জানে প্রাণে সহযোগিতা করছেন তাহলে আপনিও যদি এই নিয়ত রাখেন এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যে হাদিসে রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছে যে কেউ যদি মসজিদ তৈরি করে যদিও তা একটি পাখির বাসার সমান হয় বানাল্লাহ আল্লাহ সুহান তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবে